আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বরে দুটি প্রশ্ন করেছেন একটি হচ্ছে যে সহি বখারি সহি মুসলিমের এসব ইসলামী গ্রন্থগুলি কি আমরা সাধারণ মানুষ পড়তে পারব সহি বখারি সহি মুসলিম যদি আপনি বুঝেন ভালো করে তাহলে আপনি সাধারণ মানুষ হলে পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু প্রথমেই আপনি বখারি মুসলিমের অনুবাদ পড়া শুরু করবেন এইরকমটা না করে এমনকি মাদ্রাসার ছাত্র আপনি সাধারণ মানুষ বলে নয় মাদ্রাসায় যেসব ছাত্ররা গিয়েছে এখন প্রাইমারিতে পড়ছে বা ক্লাস ফাইভ সিক্স সেভেনে মাধ্যমিকে রয়েছে এখন দাওরা হাদিস যেতে তার এখনও পাঁচ সাত বছর বাকি আছে আর যদি বখারি পড়া শুরু করে মুসলিম পড়া শুরু করে তেমন কি বুঝবে বেশি কিছু বুঝবে না তো লাফিয়ে চলে গেলে তো হবে না তো এজন্য আস্তে আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে ঠিক ওই রকমই আপনার জীবনে ছোট ছোট ইসলামিক যে বইগুলি রয়েছে দিন শিখার জন্য আরকানে ইমান আরকান ইসলাম ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে পড়াশোনা করবেন তারপরে ক্যাফিয়াত সলাতিন নবী নবী সাল্লামের সলাতের পদ্ধতি এইরকম বিষয়ভিত্তিক যে বইগুলি কোরআন হাদিস সম্বলিত এই বইগুলি পড়বেন তারপরে আস্তে আস্তে তখন হাদিসের কিতাব পড়া শুরু করবেন একবারে প্রথমে আপনি বোখারি আর মুসলিম খুলে পড়বেন আর বলবেন যে আমি এখন নবিসামের সলাদ শিখবো ডাইরেক্ট আবার বোখারি থেকে মুসলিম থেকে এটা না এটা তরিকা নয় বোখারি মুসলিম ধরেন কেউ হ্যাঁ এম এ ক্লাস পড়তে যাচ্ছে তো যে প্রথম দিন থেকেই বয়স হয়ে গেছে বলছে আমার তো বয়স হয়ে গেছে ষোলো সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে আর কত ওয়ান টু থ্রি ফোর পড়বো আর মাধ্যমিক পড়তে যাব ডাইরেক্ট এম এ ক্লাসের সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা শুরু করব তাহলে এটা পাগলামি হবে ঠিক ওই রকমই জি কিন্তু বুখারি মুসলিম পড়বেন না আমাদের গ্রামের এমামদের মাঝে কেউ কেউ বলে যে এগুলো আমরা পড়তে পারবো না হ্যাঁ কথার মানে না বুঝতে পারবো না আবার কেউ বলে যে না পড়বো বলছে বুঝতে পারবো না কেউ বলছে পড়বো না হ্যাঁ হ্যাঁ ওদের উদ্দেশ্য অসাধ্য বিদাতি মোল্লারা বুখারি পড়তে নিষেধ করে মুসলিম পড়তে নিষেধ করে হাদিসের কিতাব পড়তে নিষেধ করে কেন নিষেধ করে যে চোখ খুলে যাবে বুখারি পড়বেন আর দেখবেন বুখারিতে আমিন জোরে আছে বুখারি পড়বেন বুখারিতে সহি বুখারিতে দেখবেন যারা ফুল আছে সহি বুখারি পড়বেন দেখে লাসাল্লাম ইয়াকরাবি ফাতে সুরা ফাতে ছাড়া সলাত হাইডে বুখারি পড়বেন সেখানে উজ ভঙ্গের কারণ হ্যাঁ যেগুলি রয়েছে সেগুলি সহি সহি এই বমি মুখ ভরা যদি বমি হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে যদি কোনো জায়গা থেকে শরীরে রক্ত বেরিয়ে যায় তো উজু নষ্ট হয়ে যাবে ইত্যাদি এইসব জাল কথাবার্তা ভুল কথাবার্তা ভুল ফতুয়াগুলি যে তারা যে মজহাবের দিয়ে রেখেছে সেগুলি তো আপনি উদ্ঘাটন করে ফেলবেন বুঝতে পারবেন যে সব জালিয়াতি এগুলো ভুল কথা সেই হাদিসের খেলাফ যাতে করে আপনার চোখ না খুলে যায় সেই জন্য কোরআন হাদিস পড়তে নিষেধ করে বেদাতিদের লক্ষণ হচ্ছে যে তারা কোরআনে তফসির পড়তে নিষেধ করে বেদাতিদের লক্ষণ হচ্ছে তারা বোখারি মুসলিম পড়তে নিষেধ করবে আর আমরা বোখারি মুসলিম পড়তে বলবো কোরআনে তফসির পড়তে বলবো কিন্তু প্রথম দিন থেকে বোখারি মুসলিম পড়া শুরু করবে না তফসির পড়া শুরু করবে না এটা তরিকা নাই প্রথম আপনি ক্লাস ওয়ানের ছাত্র টু এর থ্রি ফোর প্রাইমারি ছাত্র প্রাইমারিটা পড়েন আপনি মাধ্যমিকের ছাত্র মাধ্যমিকটা পড়েন আর তারপর উচ্চ মাধ্যমিক গিয়েছেন হ্যাঁ এখন ঠিক আছে এখন আস্তে আস্তে এখন বোখারি পড়েন মুসলিম পড়েন তারপরে আবুদাউদ্দিন আসাই তিরমিজি বিভিন্ন মাজা পড়লে তাতে বেশ কিছু জয়ীফ হাদিস আছে সহি জয়ীফটা একটু বোঝার চেষ্টা করবেন তারপরে ততদিন পর্যন্ত আপনার মোটামুটি জ্ঞান হয়ে গেছে সহি বোখারি মুসলিমও যদি এমন কোনো হাদিস থাকে হাদিস তো সহি কিন্তু সেই হাদিস যদি সুখ থাকে তাহলে সেটা আপনার অবগতিতে আছে তাহলে তখন আপনি বিভ্রান্ত হবেন না আর সঠিকটা বুঝতে পারবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন